ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত হিলাল ইবনু উমাইয়া নবী সাল্লাহ আলি সাল্লাম এর নিকট তার স্ত্রীর বিরুদ্ধে শারিক ইবনু সাহমা এর সঙ্গে ব্যবিচারে লিপ্ত হবার অভিযোগ করলে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হয় তুমি প্রমাণ পেশ করবে নয় তোমার পিঠে দণ্ড আপতিত হবে সে বলল হে আল্লাহ রসুল আমাদের কেউ কি আপন স্ত্রীর উপর অপর কোনো পুরুষকে দেখে প্রমাণ সংগ্রহের জন্য ছুটে যাবে কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম একই কথা বলতে থাকলেন হয় প্রমাণ পেশ করবে নয় তোমার পিঠে বেত্রাঘাতের দণ্ড আপতিত হবে অতপর তিনি লি আন সংক্রান্ত হাদিস বর্ণনা করলেন